তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামাত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামাত কোন নিয়ামত করবে অস্বীকার যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামাত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন আল কোরআন কথা বলবার শক্তিও তিনি করেছেন দান করেছেন দান যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন কথা বলবার শক্তিও তিনি করেছেন দান সমস্ত সৃষ্টি তার স্মরণে রয়েছে মশগুল কেবল মাত্র মানুষই তাকে চিনতে করে ভুল তার করুণা তার করুণা ঘিরে আছে পৃথিবীর চারিধার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামাত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার আকাশের পর্দা চিরে বৃষ্টি নামে তার ইশারায় তার ইশারায় ওই আকাশ ভরে দেয় ছায়ায় ছায়ায় ছায়ায় ছায়ায় আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে তার সারায় ওই আকাশ ভরে দেয় ছায়ায় ছায়ায় চামড়ার মতো ফেটে যাবে ওই আকাশটা একদিন পৃথিবীর সব কিছু একদিন দিন হয়ে যাবে বিলি তার হুকুমে তার হুকুমে দেয়া হয় যদি শুধু এক ফুতকার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামাত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন আল কোরআন কথা বলবার শক্তিও তিনি করেছেন দান করেছেন দান যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন কথা বলবার শক্তিও তিনি করেছেন দান সমস্ত সৃষ্টি তার স্মরণে রয়েছে মশগুল কেবল মাত্র মানুষই তা করে ভুল তার করুণা তার করুণা ঘিরে আছে পৃথিবীর চারিধার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানেই তাকাবে